হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা মাদিনা মাদিনা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা মাদিনা মাদিনা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমার বুকে শুয়ে আছেন হাবিব খোদার তারি রাওজা জিয়ারাতের কামনায় আমার তোমার বুকে শুয়ে আছেন হাবিব খোদার তারি রাওজা জিয়ারাতের কামনায় আমার ছুটবো আমি তোমার পানে বাধা মানব না মদিনা মাদিনা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা মাদিনা মাদিনা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা দিবানিশি তোমার কথা আছে হৃদয় প্রাণে কখন যেন তোমায় আমি দেখব নয়নে দিবানিশি তোমার কথা আছে হৃদয় প্রাণে কখন যেন তোমায় আমি দেখব নয়নে দিবানিশি তোমার কথা আছে হৃদয় প্রাণে কখন যেন তোমায় আমি দেখব নয়নে মন তাই তোমার ছোঁয়া পাওয়ার যত না মন তাই তোমার ছোঁয়া পাওয়ার যত না মাদিনা মাদিনা তোমায় দেখতে আমার মন হইল দিবানা তোমায় দেখতে আমার মন হইল দিবানা হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা হৃদয় মাঝে উঠছে জোয়ার কিছুই বুঝে না হলে পাখি উড়ে যেতাম থাকতো না মানা মাদিনা মাদিনা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা তোমায় দেখতে আমার মন হইল দিওয়ানা